দিনবদলের পালে লেগেছে হাওয়া বদলে গেছে বিশ্ব বদলেছে শহর পাড়া মহল্লা গ্রাম চেঞ্জ হয়েছে ল্যাঙ্গুয়েজ বা ভাষাজ্ঞান বদলেছে দেশনীতি রক্ষানীতি যুদ্ধনীতি পরিবর্তন হয়েছে সামাজিকতা সভ্যতা ও সংস্কৃতিতে কিন্তু এই পরিবর্তন বদল বা চেঞ্জ যা হবার ছিল সত্য ও সুন্দরের কল্যাণকামী তা হয়েছে বলাটাই দুষ্কর আর সামাজিকতা ও সংস্কৃতি এতটা উন্নতি সাধন করেছে যে সুস্থ চিন্তাশীল মানুষ হাত গুটিয়ে নিয়েছে ফলে পচন ধরেছে চেতনায় আর তাই শুদ্ধতার স্থান দখল করেছে অশ্লীলতা সংস্কৃতির উপর জগদ্দল পাথরের মতো স্থান নিয়েছে অসংস্কৃতি তাই সময় থাকতে চেতনাকে বাঁচাতে হবে জাগাতে হবে সুপ্ত হৃদয়কে এমন চিন্তাশীল সংগ্রামের আঞ্জাম দিতে যারা এগিয়ে এসেছেন তাদের আন্দোলনের সাথে যোগ হয়েছে তামাদ্দুন সাংস্কৃতিক কেন্দ্র টাঙ্গাইল সেই তামাদ্দুন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের প্রথম পরিবেশনা হৃদয় ছোঁয়াসুর মন কাড়া একগুচ্ছ কথামালা হৃদয় ছোঁয়াসুর হৃদয় ছোঁয়াসুর হৃদয় ছোঁয়াসুর Almadina dot com Almadina dot com